যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলে রুম্ম যদি দাবি করো রাসুলে রুম্ম কেন তবে পড়ো না খোদার কালা দেখা হলে হাই হেলো দাও না সালাম আশেকে রাসুল তুমি মুখে নাই দাড়ি সিনেমার হল যেন তোমার বাড়ি নামাজ রোজা কেন ভালো লাগে না জান্নাতে যেতে বুঝি সাজ জাগে না বিয়ের আগেই করো অবৈধ প্রেম মনে করো ইটস ওকে নো প্রবলেম কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলে রুম যদি দাবি করো রাসুলে রুম দুনিয়া বিকাজে তব কাটে সারা বেলা দিনের ব্যাপারে শুধু করো অবহেলা হারাম পথে টাকা করো রোজগার সুদের টাকায় তুমি গড়েছ পাহাড় অফিস আদালতে খাও তুমি ঘুষ যেন এটা পাপ নয় নয় কোনো দোষ সুযোগে আবার তুমি করো দুর্নীতি হৃদয়ে জাগে না কভু আল্লাহর ভীতি কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত কত স্বপ্ন দেখো তুমি নিজেকে নিয়ে ধনী এক দুলালিকে করবে বিয়ে বাড়ি হবে গাড়ি হবে হবে অফিসার চির সুখময় হবে জীবন তোমার ভেবে কি কভু তুমি নিরিবিলিতে থাকবে কদিন এই দুনিয়াতে মরণের পরে তব কি হবে উপায় সময় থাকিতে তুমি বুঝলে না হয় কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের রুম্ম যদি দাবি করো রাসুলের উম্মত বলতে কে পারো ভবে কেন তুমি এলে কি জবাব দিবে তুমি কবরেতে গেলে মুখে শুধু মুসলিম দাও পরিচয় কর্মে নাহি মিলে তার পরিচয় ধনের মালিক তবু দাও না সাকাত গরিব দুঃখীর তরে বাড়াও না হাত কথা দিয়ে কভু রাখো না কথা বাতিলের সাথে করো সমঝোতা কি করে তাহলে তুমি পাবে না যা কিভাবে পারি দিবে সেই সে পথ আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত আল্লাহর সাথে যদি করো দিমত রাসুলের সাথে যদি করো দিমত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা দাবি করো রাসুলের উম্মত তবে জীবন চলার পথে রাসুলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত যদি দাবি করো রাসুলের উম্মত